তাহলে অধক্ষজ বস্তু কিছুটা অন্তত বুঝতে পারলেন অধক্ষজ বস্তু সেই বস্তু নায়াম আত্মা প্রবেশনে লভ্য ন বেধয়া ন বহু ন সুতে ন অনেক শোভন করলাম অনেক লেকচার দিলাম অনেক প্রয়াস প্রচেষ্টা করেও এই পরম আত্মবস্তুকে জানতে পারবেন না আত্মবস্তুকে জানা যাবে একমাত্র যেদিনই আত্মবস্তু গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবান কৃপা করেন এসব কথা পরে শুনবেন ভগবানের কৃপাটা ছপ্পর ফেটে ওপর থেকে আসবে না গুরু বৈষ্ণবের মাধ্যমে কী এইসব কথা আমি পরে আলোচনা করব তাহলে সবই পুংসাম পরো ধর্ম তা জগতের যতমস্য টলস্টয় থেকে আরম্ভ করে ক্যান্ট যত বড় বড় দার্শনিক ছিলেন বিদেশের ম্যাক্স মুলার তারা বলছেন আমরা প্রমাণ করতে পারছি না কিন্তু আমাদের মনে হচ্ছে এই কসমিক ওয়ার্ল্ডে এই কসমিক ওয়ার্ল্ডের এই এই বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে বিশ্বের একটা স্পিরিট আছে এই যে জীবগুলো সব কিলবিল করে পোকার মতো ঘুরছে আমাদের কেন যেন মনে হচ্ছে সবার প্রপার্টি এক হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কেন আমরা বলতে পারবো না সেইটার উত্তর দিয়েছেন ভারতবর্ষের যে ঋষিমুনিরা এরা দিয়েছেন তারা বলেছেন যে অনুমান হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা এই পর্যন্ত দ্যাট মাচ দে কুটসে তার বলছে আমরা এই পর্যন্ত বলতে পারি আমাদের মনে হচ্ছে যেন এটা একটা কেমন খটকা লাগছে নিউটনও বলেছেন আইনস্টাইনও বলেছেন যে আমাদের মনে হচ্ছে একটা একটা বিরাট একটা ব্যাপার আছে একটা সৃষ্টির একটা পিছনে এমন একজন আছে যাকে আমরা বুঝতে পারছি না কিন্তু সেইটাই আমাদের ভারতীয় যে ঋষি মুনিগণ এটা তাদের ভজনের দ্বারা ডাইরেক্ট ফিলিংটা বলে দিয়েছেন খালি তফাত হলো ওরাও ওই ওই মনীষীগণ বিদেশের মনীষীগণ বলেছেন that much we can say আমরা এই পর্যন্ত বলতে পারি কিন্তু এখানকার মনে হিসেবে বলছেন we can say it for sure এটা আমি নিশ্চিতভাবে বলছি বোঝা গেল পার্থক্য এইটুকু ম্যাক্সমুলার কম তত্ত্ব লেখেন ঋগ্বেদের ওপর বিভিন্ন বেদ আদির ওপর যে রিসার্চ করেছেন সুদুর্লভ এখানকার মানুষ এইসব করবার মতো মানসিকতা কোথায় তারা বরঞ্চ বলছে সংস্কৃত বন্ধ করে দাও যেসব পশুগুলো বলছে সংস্কৃত বন্ধ করে দাও ডেড ল্যাঙ্গুয়েজ আমি তাদের বলছি তোমরা মানুষ এইটা খালি প্রমাণ করো তোমরা এসো খালি প্রমাণ করো তুমি মানুষ তারপরে এই ভাষাটা বলবে যে সংস্কৃত ভাষা যে ভাষাটার মধ্যে অনন্তকাল থেকে ট্র্যাডিশন লুকিয়ে রয়েছে যার মধ্যে ভারতের সভ্যতা সংস্কৃতি সব লুকিয়ে রয়েছে how dare you speak such কি করে তুমি এরকম পশুর মতো বলতে পারো উচ্চারণ করতে পারো তোমার বুদ্ধি কি না বুঝে না জেনে অজ্ঞানের মতো যা কথা বলবে সমাজকে ভুল পথে পরিচালনা করবে তারা করবে সমাজের মঙ্গল কখনোই হতে পারে না সেই জন্য অদক্ষজ বস্তুর একটু কথা আপনারা বুঝলেন অক্ষজ বস্তু আর অদক্ষজ বস্তুর কিছু বুঝলেন এখানে বলছেন সব ওই পুংসাম পরধর্ম সেটা কি পরধর্ম বলে জানবে সেটা হচ্ছে ভাগবত ধর্ম নিত্য ধর্ম সমস্ত জীবের ধর্ম ওরা ঠিক বলেছে ওরা যে অনুমান করেছে বাস্তবিক শাস্ত্র বলছে হ্যাঁ ঠিক প্রত্যেক জীবের একটা ধর্ম হওয়া উচিত সেটা হচ্ছে ভাগবত কিন্তু হচ্ছে না কি জন্য বলে মায়ার জন্য ডেসপ্যারিটি দে আর ডাইভার্টেড মায়া তাদের সামনে চলে আসছে ভগবানকে আড়াল করছে তারা ঘুরে যাচ্ছে এক একজন মায়ার এক একটা বস্তু নিয়ে বলছে আমাদের এইটা টার্গেট ঠিক আছে কিন্তু তারা যখন ওই ওই অসুখগুলো থেকে ওই যে ব্যাধিগুলো থেকে যখন নির্মুক্ত হয়ে পূর্ণ দর্শন কমপ্লিট দর্শন লাভ করে তো সত্যিই তো তাই আমরা কেউ মুসলিম আমরা কেউ খ্রিস্টান আমরা কেউ বুদ্ধ আরে সবার আমাদের ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই আল্লাহ ওরা এটা ব্যাখ্যা করে না কোরআনে আছে ফতেমা আল্লাহকে দেখে ফেলেছিল আল্লাহ আল্লাহর রূপ হচ্ছে বর্ণনা চৈতন্য মহাপু বলেছেন আল্লাহর বর্ণনা নেই তোমরা এটাকে লোকের কাছে কেন বলো না কেন বলো আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহ শ্যামল বর্ণ তার বর্ণনা আছে তোমরা এটা কেন চেপে যাও লোকের কাছে তাই যখন এরকম মাথাটাকে নিচু করে আল্লাহ আকবার বলে কাকে বলে শূন্যটাকে নাকি তুমি যখন আল্লাহ আকবার বলছো আল্লাহ বিসমিল্লা রসুল্লাহ বলছো কাকে বলছো কোনো কেউ নেই ফাঁকা এই আকাশটাকে বলছো সব ভুল কথা ওদের ভেতরেও আল্লাহর ভাবনা আসে কিন্তু মুখে বলে না পার্সনিফাই না করতে পারলে হয় কি করে কাকে ভক্তি করবে এটা শূন্যটাকে ভক্তি করে এটা কোনো কথা নাকি যেটা গীতাতে ভগবান পরিষ্কার বলছে অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ধি রবাব পাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অব্যক্ত বস্তুর ভজন করা এ কী করে সম্ভব অব্যক্ত বস্তুর নিরাকার হ্যাঁ ভগবান এটা গীতাতে পরিষ্কার বলছে অব্যক্তহি গতির দুঃখম দেহ দেহবদ্বি রবাপথে বলছেন এটা দেহধারী জীবের পক্ষে অসম্ভব শূন্যকে আরাধনা করবে কি করে এটা হয় না যাই হোক এখানে জেনে রাখুন সবই পুংসম পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র নারায়ণ এই যে বস্তু এর প্রতি যদি আপনার ভালোবাসা হয় ভক্তি হয় এটাই হচ্ছে পরধর্ম আর সেটা অপ্রতিহতা কিরকম যেমন গঙ্গ গোমুখ থেকে গঙ্গা বেরিয়ে সমস্ত পাহাড় পর্বতকে ধাক্কা মেরে সোজা এসে কোথায় সমুদ্রের দিকে চলে যাচ্ছে যাচ্ছে কি না কত বড় বড় পাহাড়ের চাট্টান বড় বড় পাহাড়ের চাই কিন্তু পাহাড়ের চাইগুলো কি করতে পারছে পাহাড় থেকে পড়ছে এক ধাক্কাতে নদী উছলে পড়ছে আবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে অহিতিক অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিরতি সমুদ্র দিকে যাচ্ছে সমুদ্র দিকে সে মিলন করবেই করবে সমস্ত জীবের টার্গেট হলো সমুদ্র দিকে যেমন নদী মিলন করছে সবার একমাত্র উদ্দেশ্য ভগবানের সঙ্গে মিলন করবে কেউ মানছে আর কেউ মানছে না সবার অন্তিমে গিয়ে ভগবানের সঙ্গে মিলন টুডে আর টুমোরো নয় কোটি জন্ম পরে হলো ভগবানের কাছে তোমাকে যেতে হবেই অন্য কোনো রাস্তা নাই একটা শব্দের কথা আমাকে এখানে ব্যাখ্যা করা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে অনেকেই ভুল বোঝে বৃন্দাবনে আমি এইসব কথার অনেক ব্যাখ্যা করবার চেষ্টা করেছি ভগবানের আশীর্বাদে গুরু বৈষ্ণবের আশীর্বাদে এখানে একটা কথা আমাদের সন্দেহ জাগাচ্ছে সব বই পুংসাম এই পুংসাম কথাটার তো ব্যাখ্যা হলো না পুংসাম মানে অনেকে ভাবেন পুরুষগণের পুরুষগণের স্ত্রীগণের কোনো ধর্মপর্ব নেই এই কথাটা মনে বোঝাচ্ছে সবই পুংসাম কিন্তু স্বাস্থ্যকাররা বলছে না না তুমি ভুল বুঝেছ সবাই সবই পুংসাম মানে পুংসাং কথাটার ব্যাখ্যা পুরুষ এখানে এই অর্থ নয় এখানে সবই পুংসাম পরধর্ম বলতে পুংসাম মানে পুরুষের কিন্তু পুরুষ কথাটার ব্যাখ্যা শাস্তে আছে এই যে দেহধারী জীব যে কোনো দেহ ধারণ করেছে এটাকে বলে পুর বলা হয় পুর দেহ পুর মন্দির এই দেহ নামক পুর পূর্মা মন্দিরে এই দুর্গেতে এই মন্দিরেতে ভগবান পরমাত্মা রূপে বসে রয়েছে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে পুংসাম কথার ব্যাখ্যা করেছেন যে যে ভগবান পরাত্মা অখিলেশ্বর জীবাত্মা পরমাত্মা একই রূপে বসে রয়েছেন ভেতরে জীবাত্মাও রয়েছেন পরমাত্মা পরমাত্মা না থাকলে জীবাত্মা থাকেন পরমাত্মা আছে বলেই জীবাত্মা আছে সেই জন্য বলছেন পুংসং কথাটার মানে হলো দেহে পুরে দেহে মানে এই রক্ত এই যে আমার দেহটা এই দেহে পুরে বসতি ইতি পুংস দেহে অর্থাৎ এই পুরে যিনি বসে রয়েছেন তাকে পুরুষ পুংসং বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা স্ত্রী পুরুষ বলে দেহের পার্থক্য এটা তো জড় দেহের পার্থক্য স্ত্রী মূর্তি ধারণ করে রয়েছে আর তাতে হলো কি পরের জন্মে সে পুরুষ হয়ে গেল ভুল কাল ভুল কাজ করলো কেউ পরের জন্মে কুকুর হয়ে গেল দেহ তো বদলাতে থাকবে কিন্তু প্রত্যেক দেহের ভেতরে সে ভগবান জীবাত্মা পরমাত্মা অবশ্যই আছে বৃন্দাবনে সব টিপিক্যাল প্রশ্ন করে যেসব প্রশ্ন আপনাদের হয়তো কোনোদিনই আসবে না সে কনসিয়াসনেস থাকলে আসে এমন সব ইন্টেলেকচুয়াল আচ্ছা মহারাজ আপনি যে বললেন সুন্দর তাহলে কি আমরা ধরে নেবো যে জীবাত্মা যখন অন্যায় কর্ম করে তখন যারা নরকে যায় তাহলে জীবাত্মা নরকে এলে পরমাত্মাও যায় ডেঞ্জারাস প্রশ্ন না একটু আগে আপনি ব্যাখ্যা করলেন জীবাত্মাকে পরমাত্মা কোনোদিনই ছাড়ে না হ্যাঁ সাই শাস্ত্রের বিচার জীবাত্মাকে পরমাত্মা ছেড়ে দিয়েছে অনন্তকালের ইতিহাসে there is no such a single instant অনন্তকালের ইতিহাসে একবারও এমন ঘটনা ঘটেনি যেখানে ভগবান জীবাত্মাকে ছেড়ে রেখেছে কিন্তু এতটা ফেলাসি এতটা বোকা আপনাকে আপনি বেনে গেছেন যে বস্তুটা আপনার নিত্য সম্পত্তি ভেতরে তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরধনে এটা আপনার মাথায় ঢুকলো না কিছুতেই অনুভবের বিষয় হলো না ভগবানই আমার সম্পত্তি এই কথাটা বুঝতে পারলো না সেই জন্য জগতে যত অনিত্য বিষয় যার সঙ্গে অনন্তকালে সেই বস্তুগুলোর আপনার কোনো নিত্যকালের সম্বন্ধ নেই যে বস্তুগুলোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট হয়ে রয়েছে যেগুলো ইনসেপারেবল সেগুলোর সঙ্গে বাস্তবে আপনার কোনো সম্বন্ধ নেই মূর্খের মতো বিচার করছে কিন্তু সেটাকেই নিত্য বলে এইটি আমার এইটা আমার ছেলে আমার এটা আমার এটা স্ত্রী ভালো কিন্তু বুঝতে পারছি না এটার সঙ্গে তোর সম্বন্ধ নিত্য নয় হ্যাঁ সম্বন্ধ হয়েছে যেমন ভাগবত আমি ব্যাখ্যা করতে করতে বলবো যেমন এক পথিকগণ পাহাড়ের পথে আমার নিজের ঘটনা আমি হিমালয়ের পথে চলছি গঙ্গোত্রী গৌমুখ বিভিন্ন অনেকবার গেছি বিভিন্ন জায়গায় যে ভগবানের বিরাট স্বরূপ থাকে অনুভবের বিষয় তিনি যদি করিয়ে দেন তাহলে বুঝতে পার বিরাট যেতে যেতে কোনো এক সময়ে সন্ধে হয়ে গেছে রুদ্রপ্রয়াগে কোনো একটা জায়গায় এটা থেকে গেলাম গুফার মতো কোনো জায়গায় সেখানে নদীর দিকে তাকিয়ে রয়েছি অবাক হয়ে কীরমভাবে কি অপূর্ব ভগবানের সৃষ্টি হঠাৎ এক সাধু আমার পাশে এলো তিনি অন্য এক সম্প্রদায় এসে আমার সঙ্গে পরিচয় করলো নানা রকম ভাবের বিনিময় হলো সে সকালবেলা উঠে আমি চলে গেলাম উপরের দিকে ও চলে এলো নিচের দিকে আমার গন্তব্যস্থল উপরে আমি উপরের দিকে পাহাড়ের উপরে যে ওর হয়ে গেছে চললো সেই সাধুর সঙ্গে আমার আর জীবনে এখনও পর্যন্ত আর দেখা হয় আর দেখলেও চিনতে পারবো না কবে দেখেছি ঠিক সেরকম আপনার সঙ্গে আপনার স্ত্রী পুত্র পরিবার যা কিছু যত রিলেশন আছে এই পথিক আপনি জীবন যাত্রা করছেন এই যাত্রার পথে এরা আপনার পথিক পথিকে পথিকে দেখা হয়েছে ক্ষণিককালের জন্য পরে তারা কোন দিকে চলে গেল কোথায় আমার পিতাশ্রী কাঁদতে কাঁদতে মরে গেছিলেন ছেলে আমার চলে গেছে কত বছর কাঁদতে কাঁদতে শেষ আমি অনেক পরে জানতে পেরেছিলাম তিনি কোথায় গেছেন তিনি জানেন এইভাবে এক এক জীবাত্মা নিজের কর্মফলেতে নিজের অনুযায়ী বিভিন্ন গতাগতি আপন কর্ম ফলে গতাগতি পুনঃ পুনঃ মতুর মতিরহু তুয়া পর সঙ্গে সুন্দর কীর্তন করেছেন আমাদের পদকাররা অপূর্ব কথা কর্মফলেতে এই জগতে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গে তোমার প্রসঙ্গে যেন আমার মতি থাকে আপন কর্মফলে গতাগতি পুনঃ পুনঃ এই হচ্ছে চলছে এ খেলা চলছে নিরন্তর সেখানে বলা হচ্ছে প্রতীকের সঙ্গে যেমন প্রতীকের দর্শন হয় তার সঙ্গে আপনার কিছুক্ষণের জন্য বন্ধুত্ব হলো আপনি যদি অনুভব করেন আপনার এই পত্য পরিবার বাড়ি ঘরের সঙ্গে আপনার এই পথিক আপনি একজন জীবনযাত্রায় আপনি চলছেন যাত্রাটা হওয়া উচিত ছিল ভগবানের দিকে কিন্তু মায়ের দিকে যাচ্ছেন এইসব সম্বন্ধে আমি বিগত কতদিনে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলাম হয়তো আপনাদের যারা বুঝবার তারা বুঝেছেন তাহলে দেখা গেল এখানে যে পুংসাম কথাটা এর মানে হচ্ছে পুরে দেহে বসতি ইতি পুংসাম দেহধারী জীব মাত্রই তাকে পুংস বলা যায় পুংসম হ্যাঁ পুরুষ দেহেতে বসে রয়েছে ভেতরে কাজে এখানে সব জীবাত্মার কথা বলা হয়েছে আর একটা কথা বলে শ্লোকের একটু আবার আমাকে অন্য অন্য জায়গায় যেতে হবে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জানা ত্বাস বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম বাসুদেব হচ্ছে যিনি সর্বভূতে বসে রয়েছেন হৃদয়তে এখানেও সর্বভূতেষু বা সতী সর্বভূতে যিনি বসে রয়েছেন বাসুদেব সেই বলছেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যোগ প্রয়োজিত যদি এই পরাৎপর অখিলেশ্বর পরাৎপর অখিলেশ্বর ব্রহ্মাণ্ডনাথ অনন্ত ব্রহ্মাণ্ডনাথ ভগবান শ্রীকৃষ্ণে বা আপনি যদি বলেন রামেতে নারায়ণতে কৃষ্ণ বিষ্ণু তত্ত্বে যদি আপনার ভক্তি প্রযোজিত ভক্তি ভক্তি কথাটার ডেফিনেশন হলো ভজ ধাতু ভজ ধাতু থেকে ভক্তি ভজ মানে কিছু করা সেবা এটা এর থেকে এসে ভক্তি ভজ ধাতু থেকে এসে এই জন্য ভক্তি মানেই হলো টু ডু সামথিং কিছু করা ভগবান ভগবানের ধম ভগবানের নাম ভগবানের পরিকর বৈশিষ্ট্য সাধু তাদের কাউর না কাউর জন্য কিছু করবার জন্য ব্যস্ত থাকার নাম হলো ভক্তি পৌপাতকে একজন এরম ব্যাখ্যা করি ভক্তি ভক্তি বলে এটা একটা ভক্তি কাকে বলে একটা কথাই বলুন তো বাইরের সব ইন্টেলেকচুয়াল সব সমাজ প্রপাত এক কথা বলেছেন bhakti is the natural function of your soul bhakti is the natural function of your soul আপনার ভেতরের আত্মা যে কভারিং আছে সেটাকে খুলে দিলে আপনার যে স্বাভাবিক বৃত্তি ফাংশনটা যেটা দাঁড়ানো সেটা কি ভক্তি বলে অর্থাৎ কথা দাঁড়ালো জীবের মায়ামহ নির্মুক্তির পরেতে স্বাভাবিক ভরে যেমন গঙ্গা যেমন সমুদ্র দিকে প্রবাহিত আপনিও কৃষ্ণের দিকে ছুটবেন ভগবানের দিকে আর সেই ছোটার সময় যা যা কিছু করবেন সব কিছু ভক্তি হয়ে যাবে বোঝা গেল কি বললাম যেমন একটা সাধুর খা ভোজন করা থেকে আরম্ভ করে শোয়া চান করা যা কিছু করে পথ চলা যা কিছু করে সমস্ত কিছু ভক্তি তার ঘুমনোটা ভক্তি এ কথা আপনাদের বিশ্বাস হবে না এগুলো হয়ে যায় আপনার জীবনে যা কিছু ক্রিয়াকর্ম পুরো যা আপনার জীবনের যে গতিবিধি সেটাকে টোটালি মোচড় দিয়ে ভুড়িয়ে দিয়ে ডিরেকশানটাকে খালি ঘুরিয়ে দিন ডেলেই দেখবেন ব্যাস সব সমাধান হয়ে গেল খালি ডিরেকশানটাকে ঘোরাতে হবে সাধুগুরুর সঙ্গে অ্যাকচুয়াল উপদেশ নেই যিনি লেকচার দেওয়ার জন্য এসছেন তার কথা আমরা শুনতে রাজি না ইউনিভার্সিটির লেকচারার আমি নয় আমি কিছু ভাষণ দিয়ে চলে যাব এই সম্বন্ধে পরে আলোচনা করব বাস্তবিক পক্ষে যদি ভগবানের প্রতি আপনার এই ভক্তি প্রবাহিত হয় অর্থাৎ সেবাবৃত্তি ছুটতে থাকে আপনি কৃতকৃতার্থ হয়ে যাবেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত প্রয়োজিত প্রযোজিত মানে ডাইরেক্টেড প্রযোজিত মানে যদি লাগিয়ে দাও ভগবানের প্রতি নিজের ভক্তি যে সেবা করার বৃত্তি রেখেছে ভগবানের প্রতি লাগাতে জানায় তো আসু ইনস্ট্যান্টলি তোমার ভেতরে কি করবে ইনস্ট্যান্ট মানে সময় নেবে না বলছে জানায় তো আসু আসু মানে সঙ্গে সঙ্গে জানায়তি আসু জানায় তো আসু এটা ভেঙে পাঠ করলে জানাতি অর্থাৎ সৃষ্টি করবে আসু ইনস্ট্যান্ট বৈরাগ্যম বৈরাগ্য সৃষ্টি করে দেয় তোমার জড় বিষয়ের প্রতি আর মমতা থাকবে না বৈরাগ্যম তার সঙ্গে এসে বৈরাগ্য শুকনো বৈরাগ্য না বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহিতুকম অহেতুকি ভক্তির বৃত্তি আর যে জ্ঞানটা হবে বৈরাগ্য হবে সব তৈরি করে দেবে সঙ্গে সঙ্গে জ্ঞান চলে আসবে সে জ্ঞানটা জড়জগতের কোনো জ্ঞান নয় তখন ডাইরেক্ট ফিলিং আসবে অনুভব আসবে যে আমার একজন আপনজন আছে তার নাম হল ভগবান এই কার সঙ্গে রয়েছে এমনকি দেবতাগুলোর সঙ্গেও না দেবতাগুলোর সঙ্গে আমার রিলেশন নেই নিত্যকালে কে তারা কে তাদেরকে অপমান করব না তারা যদি আমাকে দেখেন যে আমি কৃষ্ণ ভক্তি করছি প্রথমে বাধা দেবেন তারা সমাজ ক্ষমতাই স্বাভাবিক আমার আমার ইনফ্লুয়েন্সে ছিল আমাকে ছেড়ে ভগবানের কাছে যাচ্ছে প্রথমে কাটবে হ্যাঁ প্রথমেই ভজন করতে গেলে কালি এরকম এই খাড়া দিয়ে কাটতে থাকবে বলে যে এবারে ভগবানের কাছে যাবি যখন একবারে দেখবে এ তো বিরাট মারাত্মক এ তো ভজন করবেই এই যা কৃপা পেয়ে গেছে তখন সব অস্তভস্ত কে কোনো ইন্দ্র থেকে আরম্ভ করে বায়ু দেবতা কোনো দেবতা কিছু করবে না তখন সাবধান হয়ে যাবে বাবা এই কৃষ্ণকে ভক্তি এইসব শ্লোক আছে ভাগবত আমি ব্যাখ্যা করব। তখন প্র্যাকটিক্যালি আমি প্রমাণ করে দেবো এই দেবতাগুলো তখন সাহায্য করবে দেবতাগুলো সাহায্য করে আপনারা বিশ্বাস হয় না বলতে ত্রিপুরাতে সংকীর্তন যোগ্য বেরোবে সংকীর্তন বিশাল সংকীর্তন সংকীর্তন যোগ্য বেরোবে জগন্নাথের সংকীর্তন যোগ্য হঠাৎ সেখানে আকাশে এমন মেঘ এলো ঝড় আর মেঘ সব নষ্ট হয়ে যায় এ এই যা ম্যাক করেছে কোনো মেঘের বিশেষজ্ঞ বলে বৃষ্টি না হয়ে পারে না হবেই না এ উড়িয়ে দেবে আজ সেই সময় সেখানকার আচার্য ছিলেন ভক্তিমাল আচার্য শ্রীশিলা ভক্তিবল্লভ তীর্থ গোস্বী মহারাজ তিনি ওখানে বলে বলে গুরুদেব তো এ তো হবে না আমরা তো আজকে সব নষ্ট হয়ে গেল গুরুদেব ওদের দিকে তাকিয়ে ভগবান আকাশের দিকে একটা কাজ কর কাঁসর ঘন্টাটা নিয়ে আমার কাছে কাঁসর ঘন্টাটা নিয়ে এলো কাঁসর ঘন্টা নিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে এবং কাঁসর ঘন্টা বাজাতে আরম্ভ করলেন এবার ইয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য গান আরম্ভ করলেন কীর্তন কীর্তন করতে করতে দশ পনেরো মিনিটের মধ্যে মেঘ কোথায় চলে গেল লোকের বিশ্বাস এলো হ্যাঁ আচার্য কাকে বল তুমি যদি আচার্যকে না মানো তুমি যে আচার্যকে অপমান করো তাহলে মঠের অবস্থা কি হবে সেটা তো বলতে পারছি না খালি কীর্তন করলেন ব্যাস মেঘ ফেক কোথায় গেল ইন্দ্র দেবতা দেখলেন এখানে আমার চালাকি চলবে না এখানে বৃষ্টি বৃষ্টি এখন দিলে কীর্তন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন সংকীর্তন চললো কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই তাহলে আচার্যের কথা ভগবান শ্রবণ করেন করেন না সব দেবতারাও শ্রবণ করবেন না শুনে পারেন না সেই জন্য বলল এখানে যে যদি ভগবানের প্রতি ভক্তি ডাইরেক্টেড হয় যে শুরু হয় তাহলে জ্ঞান বৈরাগ্য ইত্যাদি উৎপন্ন হবে বৈরাগ্য মানে বিরাগ আমি অল্প অল্প অনেক ব্যাখ্যা করেছি আগে ভগবানের ইচ্ছায় বৈরাগ্য কথাটার মানে হলো আপনি কাপড় চোপড় ছেড়ে দিয়ে বসে থাকলেন এরম বৈরাগ্যের কথা আমরা বলিনি হ্যাঁ সেটা নয় বৈরাগ্য মানে হচ্ছে বৈরাগ্য কথা দুভাবে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন বৈরাগ্য হচ্ছে বিশেষ অনুরাগ এইভাবে যদি ব্যাখ্যা করেন বিরাগ বিশেষ রাগ আবার আরেকভাবে যদি কথা বিগত রাগ তাও হতে পারে তাহলে দুটো ব্যাখ্যা দুরকম হচ্ছে একটা হচ্ছে বিগত রাগ বললে তাহলে বুঝবেন জড়জগতের যে বস্তুগুলো এতদিন আমাকে প্রলোভিত করেছে তার কোনো কিছুর প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই তাই তো বিগত রাগ আমার এই যে বস্তুগুলোর প্রতি আমার অনুরাগ ছিল ভালোবাসা ছিল যেগুলোকে আমার ভালো লাগতো এগুলোর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই যেটা গীতাতে ভগবান বলছেন যে পরবস্তুকে দর্শন করলে পরে স্বাভাবিকভাবে নিকৃষ্ট বস্তু হেও হয়ে যায় বোঝা গেল যদি উচ্চতর রস উচ্চতর বস্তুকে দর্শন করেন তার নিচু বস্তুর প্রতি আর ভালোবাসা থাকবে থাকবে না এইটারই দায়িত্ব পড়েছে সাধুগুরু বৈষ্ণবের সমাজকে উৎকৃষ্ট বস্তু দর্শন করানো ভগবান ওই জন্য বলছেন রসবর্জম রসবর্জম রসপ্যাস্য রসবর্জম রসপাস্য দৃষ্টা নিবর্তন্তে জীবাত্মাকে মারধর করলে হবে না তুই মারতে থাকো কেন করছিস ও আবার থেকে ওইটি করবে তুমি যদি একটা কাজ করতে পারো থেকে সেই যে যে বস্তুর পেছনে দৌড়াচ্ছে তার থেকে অনেক অনেক উচ্চতর বস্তু তোকে দেখিয়ে দিলাম দেখ তখন বলি এটা যখন পেয়ে গেছি আর ওখানে যাবো যাবে যাবে একটা বাচ্চা ছেলে এইটুকু ছোট ছেলে সে টিভি এই বোকা বক্স আমরা টিভিকে বলা হয় বোকা বক্স ইডিয়েট বক্স ওটা মানুষের জীবনের সমস্ত ভাইটালসগুলোকে নিয়ে নিচ্ছে ওর সামনে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে দিল কিরকম ছাগল একটা ছোট বাচ্চা তাকে যদি বলা এই পড়াশোনা কর কালকে তোর পরীক্ষা আছে আমার ভাল লাগছে না পড়তে ভাল পড়বে না সে এক্ষুনি খবর পেল অলিম্পিক কাল থেকে শুরু হবে রাত্রিবেলা দুটো আড়াইটের সময় চোখ বড় বড় করে সব নাম মুখস্থ বাচ্চা না চৌ বাচ্চা সব মুখস্থ নাম বলে দিচ্ছে ওর নাম জিকো ওর নাম এই মারাদোনা সব বলে দিচ্ছে কি করে বলে ও তো এমনি ওয়ার্ড বেগে কিছু মুখস্থ হচ্ছে না পড়ে না এমনই জাদু মায়াদেবী এমনই হিপনোটাইজ করে রেখেছে সবাইকে আপনাকেও আপনার নাতিকেও সবাইকে কিছু করার নেই আমি দাদু ও নাতি অতএব ও মায়াতে আছে আমিও মায়াতে রয়েছি আমি মায়ার বাইরে কোথায় গেলাম কাজেই যে বস্তুগুলোর প্রতি অনুরাগ ছিল সেই বস্তুগুলোর বাইরে অনেক উৎকৃষ্ট কোনো বস্তুর অনুসন্ধান যদি দিতে পারেন স্বাভাবিক বা নিকৃষ্ট বস্তুর প্রতি যে চিটেগুড় খেয়ে এসছে এতদিন চিটেগুড় তাকে যদি মধু খাওয়ানো হয় তারপরে কি সে চিটেগুড় খাবে দূর মশাই এ আমি মধু খেয়ে নিয়েছি এখন চিটেগুড় খাচ্ছি একটা ঋষির বালকের এরকম হয়েছিল একটা ঋষির বালক জঙ্গলে থাকেন সে দুধ বলে কোনোদিন পান ঋষি এমনভাবে থাকে তার ছেলেটাও সেরমভাবে থাকে তো বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খেলে কোনো সময় গ্রামের বাইরে এসছে জঙ্গল থেকে বাচ্চাগুলো এবার তাকে বোকা বানিয়েছে আটা গুলেছে জলে আটা গোধুম চূর্ণ গুলে বলে দুধ খা সে তো শাস্তে শুনেছে দুধ কেমন খাইনি কোনো দিন সে বলছে দুধ আহ বাবাকে গিয়ে দুধ খেয়েছি দুধ খেয়ে দুধ কেমন তো জানেই না ওটা দুধই নয় সেরকম লোকগুলো আসল বস্তু কিছুই জানতে পারছে না নকল বস্তুর প্রতি দৌড়াচ্ছে সেই জন্য সেখানে উৎকৃষ্ট বস্তু সন্ধান পেলে নিকৃষ্ট বস্তু স্বাভাবিক খসে যাবে এটা গেল বিগত রাগ আবার যদি বিশেষ রাগ ব্যাখ্যা করা হয় তাহলে কি হবে ঠিক উল্টোভাবে হবে তখন যে পরবস্তু ভগবানের কথা কীর্তন ভগবানের নাম ধাম সে বস্তুর প্রতি আমার এমন অনুরাগ জন্মালো স্বাভাবিকভাবে আর জড়জগতের বস্তুর প্রতি আর কোনো নজর যাচ্ছে না তা একই কথা হলো তো এক হলো আমি এমন বস্তু সন্ধান পেয়েছি যে জড়জগতের বস্তুগুলোকে আমার হেও মনে হচ্ছে বিগত অনুরাগ বিগত রাগ এই বস্তুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আর সেটাকেই একটু আরেকটু ঘুরিয়ে যদি সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় সেটা বলে বিশেষ রাগ অর্থাৎ পরবস্তু যে পরাত্পর অখিলেশ্বর তার প্রতি আমার বিশেষ অনুরাগ অনুরক্তি হয়েছে তাই জন্য আমার আর জড়জগতের কোনো বস্তুকে আর ভালো লাগে না তাই কি না তাহলে বিগত রাগ আর বিশেষ রাগ দুটো হয়ে গেল আর এবার এতে এই শ্লোকের ব্যাখ্যা করে আমি আজকে শেষ করব অনেক কিছু বলতে ইচ্ছে হয় এ সময় পারমিট করে না মনে হয় যেন এই শুরু করলাম এই শেষ হয়ে গেল তিন বৃন্দাবনে চার ঘন্টা পাঁচ ঘন্টা আর যে মনে হয় যে এই শুরু হলো এই শেষ হয়ে কিছু তো হলো না আলোচনা এটাকে বলে ডুবে গিয়ে আলোচনা রায় মহাশয়ের সঙ্গে রায় রামানন্দ মহাশয়ের সঙ্গে শ্রীমান মহাপ্রভু সারা রাত কাল ব্যাকি সমগ্র রাত এ ভগবানের রসতত্ত্বে আলোচনা করতেন যেন মনে হলো এই আলোচনা শুরু করলাম এই তো এই ভোর হয়ে গেল আরে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল এরকম টের পাওয়া যায় না আপনার জীবনে যে সময়টা মায়াদেবী নিয়ে যাচ্ছে সেই সময়টা ভয়ঙ্কর সময় যে সময়গুলো মায়াদেবী এতকাল আপনাকে হরণ করে নিয়ে গেছে আজকে এখানে বসে যে দু ঘন্টা বা তিন ঘন্টা যে সময় আপনার গেল এটাকে আপনি টাইম ওয়েস্ট মনে করলে আপনি মূর্খের স্বর্গে বাস করবেন এই যে সময়টুকু আপনার নিন আপনার যে গেল এই যে এই যে ডিউরেশন এই সময়টুকু এটা খাতায় লেখা রইল নোট করা রইল এই সময়টা আপনার নিত্যকালের খাতায় লেখা রয়েছে এই সময়টা ওই ব্যক্তি সারা জীবন অনিষ্ট করেছে কিন্তু এই সময়টা খালি বসে ভাগবত কথা শুনেছে সাধুর কাছে আপনি জানেন না কি মহিমায়ের সেই জন্য বলছেন আমি এই কথা বলে আজকে শেষ করব বেদান্ত সূত্র এই কথা বলছেন ভাগবত এই কথা বলছেন অথৌত ব্রহ্ম জিজ্ঞাসা এই এই সম্বন্ধে সন্ধেবেলা আর একটু বিশেষ ব্যাখ্যা করব করে শুরু করব অথত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্রের বেদান্ত সূত্রের চারটে পাদের প্রথম পাদ অথত ব্রহ্ম অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এই সেলফ ইন্টারগেশন এটাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আত্মসমীক্ষা না আসবে আত্মজিজ্ঞাসা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না হয়তো অনেক ইউনিভার্সিটি ডিগ্রি থাকবে লোকে বলছে সম্মান দেয় আমাকে মানুষ বলে আর বলে বলে আমরা তো তার জন্য কিন্তু এডিটেশন করতে যাইনি কিন্তু শাস্ত্রীয় বিচারে আপনি মানুষ মানুষ পদবাহ্য হতে পারবেন না মান হুশ হুশ মানে যার কনসিয়াসনেস নেই খালি জড়জগতের কিছু ডিগ্রি আছে সে হতে পারবে ব্রজেনশীল ব্রজেনশীল বলে একজন যার কথা ক্যালকাটা ইউনিভার্সিটি যতদিন পৃথিবীতে থাকবে ব্রজেনশীলের নামটা গোল্ডেন একটা টাইপে লেখা থাকবে ব্রজেনশীল ব্রজেনশীলকে ভুলতে পারবে না এত বড় সে বিদ্যান ছিলেন কলকাতা ইউনিভার্সিটি তাকে কোনোদিন ভুলতে পারবে না ব্রোজেন বাড়ি ছিল বোলপুরে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের বাড়ির কাছাকাছি সেইখানে একদিন তার কানেতে যেতে যেতে চৈতন্য চরিতামৃতের কথা সেইখানে আমিও পৌঁছেছিলাম বোলপুরেতে ওখানে কর্প এই যে পৌরসভার হলেতে আমার হরিকথা হয়েছিল এখন আর সেসব সময় পাই না ব্রজেনশীল কবে চলে গেছেন তো ঠিক নেই চৈতন্য চৈতন্য কথা শুনে পাগল হয়ে গেছিলেন গাড়ি থামিয়ে নেবেছিল একা গাড়ি কি আলোচনা হচ্ছে শুনলেন এটা এত বড় জ্ঞানের কথা চৈতন্য চরিতামিত আমি ভাবতে পারি না পরে কিছু কিছু প্রসঙ্গক্রমে জানতে পারলেন জীব পাদের কথা জীব জীবগোস্বামীপাদকে বলছেন ওয়ার্ল্ডের পৃথিবীতে বিশ্বের টপমোস্ট দার্শনিক জীব জীবগোস্বামীপাদ সনাতন এরা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে বললে ভুল হবে না তাদের মধ্যে টপ দার্শনিক সে কি কি লিখেছেন বলে ভাগবত সন্দর্ম লিখেছেন অন্য অনেক কথা লিখেছেন তার মধ্যে বৈজনশীল বললেন কোনো একটা প্রসঙ্গক্রমে তিনি কিছু সন্দর্ভ দেখলেন দেখে তাদের পড়া মানে যখন পড়বে না ওর মধ্যে ঢুকে যায় একেবারে বাইরের কোনো লোক আছে বলে মনে হয় তিনি যখন ওই প্রীতি সন্দর্ভ লাস্ট সন্দর্ভ এত মোটা ওটা পড়ার পর তিনি মন্তব্য করেছিলেন দার্শনিক সমাজে আমার মনে হয় যে ব্যক্তি প্রীতি সন্দর্ভে আলোচনা করে নাই তার জীবন সম্পূর্ণ বৃথা এ মন্তব্যটা কে করেছিলেন ব্রজেন সিং যিনি প্রীতিসন্দর্ভ বলে গ্রন্থ আছে জানেন না যিনি এটার চর্চা করেননি যেটা সাধুমুখে শোনেন নাই তার জীবন মানুষত্ব আর থাকলো না বৃথা তাহলে কি জিনিস আছে আপনাদের জড়জগতের বিদ্যান সেই সব ব্যক্তি যদি আমি উদাহরণ দিয়ে পারমার্থিক জগতের উদাহরণ দিলে তো কোথায় আপনারা যাবেন <laughs> তাই সেই জন্য বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা যেটা বেদান্ত সূত্র বলছেন অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা সেটি ভাগবতী মহাপুরাণে বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা যতক্ষণ সেলফ ইন্টারোগেশন নিজের আত্মজিজ্ঞাসা যতক্ষণ না আসবে ততক্ষণ তাকে বাস্তব মানুষ সত্যে উপনীত করতে পারবে না মানুষের মতো দেখতে দুটো চোখ দুটো কান দুটো নাল হাত পা সবই আছে সমাজও বলবে সমাজও বলবে হ্যাঁ এটা মানুষ স্বাস্থ্য বলবে না আবার এইটাকেই চৈতন্য চরিতামিতে মহাপ্রভু সনাতন গোস্বামীর শিক্ষার সময় সনাতন গোস্বামী পাদ মহাপ্রভু চরণে যিনি অভিন্ন কৃষ্ণ তার চরণে এই প্রশ্ন করেছিলেন কি কি প্রশ্ন বলছে কে আমি আমি কে কে আমি কেনে মোরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয় আমাকে কেন এই তিতাব জ্বালা আমি সবসময় জ্বলছি সমস্ত ভূতগ্রাম কষ্ট দিচ্ছে আমি কোনো শান্তি পাচ্ছি না এর কারণ কি কে আমি আমাকে এত জ্বালিয়ে মারছে এ প্রকৃতি এ বড় কষ্ট পাচ্ছি কখনো গরম কখনো ঠান্ডা গরমের সময় দেখবে রাস্তায় চলতে যার সঙ্গেই দেখাও বড় গরম পড়েছে হ্যাঁ আর এই গরম ছাড়া জানার কোনো কথা নেই আমার একজনের সঙ্গে জানা আছে সে বড় খুব তার আদর্শ অনেক বড় হ্যাঁ কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার তার ছবি উঠেছিল কিছুদিন আগে আমি তাকে খুব ভালোবাসি কুমারনাথ ভট্টাচার্য তার আদর্শ এত বড় বাইরের দেশিতে তার তিলকমালা দেখতে পাবেন না আমি তাকে আদর করি তার বয়স এখন প্রায় প্রায় নব্বইয়ের কাছাকাছি আরও কিন্তু ছুটবেন আমরা নাম দিয়েছি যে নব্বই বছরের জুয়ান ছুটবেন এরকম দৌড়াবে এত তা আদর্শ আমাকে খুব ভালোবাসেন বলছি তাই এখনো আছে আদর্শবান ব্যক্তি নেই তা নয় আছে ও গরমের সময় কেউ যদি এসে বলতো আপনি এখানে পণ্ডিত মশাই কী করে বসে রয়েছেন গরমে তালপা তালপাতার পাখাও ব্যবহার করবে না এরকম ব্যাপার তা বলছে আমি তালপাতার পাখা ব্যবহার করি বলে কি বলছে গরমটা ভগবান দিয়েছে সহ্য করার জন্য তারাবার জন্য নয় গরমটা দিয়েছে সহ্য করো গরম ঠান্ডা সহ্য করে করে যাও ভগবানের ইচ্ছা এগুলো তাই জন্য বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা এটি সনাতন গোসাই বলছেন কে আমি ক্যারে মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে হৃদয় এটাকেও একই কোশ্চেন বলা এটাই আত্মজিজ্ঞাসা এটা বাংলা ভাষায় বলা হলে এত সংস্কৃতে এই তত্ত্বজিজ্ঞাসা পরীক্ষিত মহারাজের হৃদয়তে এসেছে এসেছে এবং সেটা আমরা দ্বিতীয় স্কন্ধের আলোচনা এক্সিলেন্ট আলোচনা মানে মাথা ঘুরে যাবে কি আশ্চর্য এত বড় সারা বিশ্ব এই পৃথিবীর অধিপতি পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে বসে গুরুদেব সুখদেব গোস্বামী পরমহংস গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলেন সেই সম্বন্ধে আলোচনা করব খুব ভালো লাগবে এখানে একটা কথা বলে আজকে আমি শেষ করব সময় তো এগিয়ে যাচ্ছে সময় তো আর সময় কাউর জন্য আটকায় না time and tide wait for none এরা বলছেন বদন্তি তত্তত্ত্ববিদম হ্যাঁ বদন্তি তত্তত্ত্ববিদম তত্ত্বম যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে এই শব্দটার কি ব্যাখ্যা এটার মানে কি এই সম্বন্ধে আমি আলোচনা করব করে তারপরে খুব দ্রুত গতিতে এগোতে হবে কি করে যে ছটা সাতটা দিন চলে গেল আসার পর আমি তো আমার মনে হচ্ছে কালকেই এলাম মনেই পড়ছে না জংব্রবয়ন্দমনপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাবা पुत्रेत तन्मयतया तर्वो विनेदुं सर्वभूत हृदय मुनिमान तस्मी वांछा कल्प दुर्गो के पास सिंधु व्यवच पतितानंग पावन भविष्णभ्यो नमो नम